চল চল চল চল রে সবাই সোনার মদিনা যেথাই গেলে জন্নত ওই নসিব হয়ে যায় চল চল চল চল রে সবাই সোনার যে যেথাই গেলে জন্নত ওই নসিব হয়ে যায় আইরে আ বৃষ্টি চরে যায় চল চল চল চল রে সবাই সোনার মাদিনায় যেথাই গেলে জান্নাত ওই নসিব হয়ে যায় চল চল চল চল রে সবাই সোনার মাদিনায় যেথাই গেলে জান্নাত ওই নসিব হয়ে যায় মা আমি না বলছে সোনা আমার নুরি চাঁদ বনের হরিণ দেখে বলে নবী মোহাম্মদ মা আমি না বলছে সোনা আমার নুরি চাঁদ বনের হরিণ দেখে বলে নবী মোহাম্মদ নবী মোর পরশমণি নবী সোনার খনি নবী মোর পরশমণি নবী সোনার খনি সে নবীর দিদার পেলে দোষ হারাম হয়ে যায় চল চল চল চল রে সবাই সোনার মাদিনায় যেথাই গেলে জান্নাত ওই নসিব হয়ে যায় চল চল চল চল রে সবাই সোনার মদিনায় যেথাই গেলে জান্নাত ওই নসিব হয়ে যায় দয়ার নবীর আম্মা যিনি মায়ামিনা জন্নতেরি সরদারিনী বেটি ফতেমা দয়ার নবীর দুধ মাজনি মা হালিমা জন্নতেরি সরদারিনী বেটি ফতেমা হাসান হোসেনের নানাজি তিনি দয়ার নবীজি হাসান হোসেনের নানাজি তিনি দয়ার নবীজি নবী হলে রাজি দেখো আজি আর খুশি হয় নবী হলে রাজি দেখো আজি আর খুশি হয় যার পায়ের তুলে সুরমা বলে চোখেতে লাগায় যার গায়ের খামে আরস খামে খুশবুতে মেহকায় যার পায়ের তুলে সুরমা বলে চোখেতে লাগায় যার গায়ের খামে আরস খামে খুশবুতে মেহকায় আইরে আ বৃষ্টি ঝরে যায় চল চল চল চল রে সবাই সোনার নাই যেথাই গেলে জান্নাত ওই নসিব হয়ে যায় চল চল চল চল রে সবাই সোনার মদিনায় যেথাই গেলে জান্নাত ওই নসিব হয়ে যায় তোমার প্রেমে পাগল জানি অয়স করুনি সাহাবারাও তোমার প্রেমে দিয়েছে কোরবানি তোমার প্রেমে পাগল জানি ওয়েস করি সাগা পারাও তোমার প্রেমে দিয়েছে কোরবানি সৃষ্টির সবচেয়ে দামি খোদা তোমার প্রেমী সৃষ্টির সবচেয়ে দামি খোদা গো তোমার প্রেমী ফরিস্তারাও তোমার নামে সালাম জানাই চল চল চল চল রে সবাই সোনার মাদিনায় যেথাই গেলে জান্নাত গই নসিব হয়ে যায় চল চল চল চল রে সবাই সোনার মাদিনায় যেথাই গেলে জান্নাত গই নসিব হয়ে যায় আইরে আয় কি দেখবি আ নূরের বৃষ্টি ছড়ে যায় চল চল চল চল রে সবাই সোনার মাদিনায় যেথাই গেলে জান্নাত হই নসিব হয়ে যা শেষ কথায় ওরে মাঝি চল না আজি নবী যে রাজা দুঃখ আমার আছে যত বলবো গো সে তাই ওরে মাঝি চল না আজি নবীজ রওজায় দুঃখ আমার আছে যত বলবো গো সে তাই হাসরের কঠিন দিনে নিয় তুমি আমায় চিনে হাসরের কঠিন দিনে নিয়ে তুমি আমায় চিনে এমডি ফিরোজ হাসান তোমার নামের নাত গেয়ে যায় চল চল চল চল রে সবাই সোনার মাদিনায় যেথাই গেলে জান্নাত ওই নসিব হয়ে যায় চল চল চল চল রে সবাই সোনার মাদিনায় যেথাই গেলে জন্নত ওই নসিব হয়ে যায় আইরে আয় কে দেখিবি আয় নূরের বৃষ্টি ছড়ে যায় চল চল চল চল রে সবাই সোনারে মদিনায় যেথাই গেলে জন্নাত ওই নসিব হয়ে যায় চল চল চল চল রে সবাই সোনার মদিনায় যেথাই গেলে জন্নাত ওই নসিব হয়ে যায়